উরওয়া ইবনু জুবাই রদিল্লাহ তালাহু বর্ণনা করেন যে তিনি আয়সা রদিল্লাহ তালাহকে জিজ্ঞেস করেন হে খালা অর্থাৎ যদি তোমরা ভয় করো যে ইয়াতিম বালিকাদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না তোমাদের দক্ষিণ হস্ত যার মালিক সুরান নিসা আয়াত নম্বর তিন এ আয়াত কোন প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে আয়সা রদিল্লাহ তালাহা বললেন হ্যাঁ আমার ভাগ্নে এ আয়াত ওই ইয়াতিম বালিকাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে যারা তার অভিভাবকের তত্ত্বাবধানে রয়েছে এবং সেই অভিভাবক তার রূপ ও সম্পদে আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করতে চায় কিন্তু তার মাহর কম দিতে চায় এ আয়াতের মাধ্যমে উক্ত বালিকাদের বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের ব্যতীত অন্য নারীদের বিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে অবশ্য যদি সে তাদের পূর্ণ মাহর আদায় করে দেয় তবে সে বিয়ে করতে পারবে আইসার রদিল্লাহ তাল্লাহ আরও বলেন পরবর্তী সময়ে লোকেরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করলে আল্লাহ তালা এ আয়াত অবতীর্ণ করেন অর্থাৎ তারা তোমার কাছে মহিলাদের সম্পর্কে জিজ্ঞেস করে হতে এবং তোমরা যাদের বিয়ে করতে চাও পর্যন্ত সুরান নিসা আয়াত নম্বর একশো সাতাশ আল্লাহ তালা এদের জন্য এই আয়াত অবতীর্ণ করেন যদি কোনো ইয়াতিম বালিকার সৌন্দর্য সম্পদ থাকে তাহলে এরা তাদেরকে বিয়ে করতে চায় এবং তাদের স্বীয় অভিজাত্যের ব্যাপারেও এ ইচ্ছা পোষণ করে এবং মাহর কম দিতে চায় কিন্তু সে যদি তাদের পছন্দ মতো পাত্রী না হয় তার সম্পদ ও রূপ কম হবার কারণে এদেরকে ত্যাগ করে অন্য মেয়েকে বিয়ে করে আয়সা রাজিল্লাহ তাল্লাহা বলেন যেমনিভাবে এদের প্রতি অনিহার সময় এদের পরিত্যাগ করতে চায় তেমনি যে সময় আকর্ষণ থাকবে সে সময়ও যেন তাদের প্রতি ন্যায় বিচার করে পূর্ণ মাহর আদায় করে